সুবাহার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে করিম ও রসুল করিম সাল্লাসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার জন্য আমাদেরকে আল্লাহ তালা কোরআনে করিমের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়ত করেছেন এই জন্য আর সে আজিমের মালিক মহান আল্লাহ সুবাহান তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই আমরা আজকে ইমান আনার পূর্বে তাগুতকে বর্জন করা জরুরি সেই তাগুতের নয়টি উল্লেখযোগ্য প্রকার যা কোরআনে করিমের মধ্যে আলোচনা করা হয়েছে তার থেকে শির্ক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এখানে আমরা শির কাকে বলে শির্ক কত প্রকার কি কি কাজ করলে শির্ক হয় কিভাবে মানুষ মুশরেক হয়ে যায় এ সম্পর্কে কোরআনে করিমের এবং রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সহি হাদিসের আলোকে আমরা আমাদের আলোচনাকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার পূর্বে আমি আমার সম্মানিত ইলমে ওয়াহির ধারক বাহক সেরে তাজ আলেম ওলামা তালেবে এলেম এবং ইলমে ওয়াহির অন্বেষণকারী সকল যুবক ভাই ও সম্মানিত মা বোনদেরকে বিনয়ের সঙ্গে কিছু কথা বলতে চাই কালের গুণ্ডিপাকে ইংরেজদের চতুর্মুখী ষড়যন্ত্রের স্রোতে ভেসে যায় আমাদের সেরেতাজ আকাবিরদের অনেক ধ্যান ধারণা ও অনেক পরিভাষা আজ আমরা আকাবিরে আসলাফদের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ওই ব্রিটিশ বেনিয়াদের ষড়যন্ত্রমূলক প্রচারণাগুলোকে খোড়া যুক্তির আশ্রয়ে লালন করে যাচ্ছে সব কিছু জেনে বুঝে নিজের আদরের নিষ্পাপ সন্তানটির জীবনেও আমরা প্রথম সবকটি উর্দু কায়দার খোদা এক হায় দিয়ে শুরু করছি অথচ আল্লাহ সুবাহান তালার আসমায়ে হোসনা গুলোর মধ্যে খোদা কোনো নামের অস্তিত্ব নেই ইতিহাস থেকে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই খোদা নামটি মূলত একটা মূর্তির নাম যাকে কর্পোরেট ইয়াহুদিরা পূজা করে ইংরেজরা তাদের শাসন আমলে আল্লাহর পরিবর্তে খোদা নামের প্রচলনটি আমাদের মধ্যে চালু করে যায় এবং তারা তাদের মাবুদের নাম আমাদের আল্লাহর পরিবর্তে আমাদেরকে শিক্ষা দিয়ে তারা সফল হয়ে যায় এমনিভাবে আমার আদরের সন্তানটির পরিচয় শিক্ষা দেওয়ার জন্য তালিমুল ইসলাম নামে কিতাবের প্রথম সবকটি সওয়াল তুম কোন হো জবাব মুসলমান এই মুসলিম শব্দ বাদ দিয়ে মুসলমান দিয়েই কিন্তু আমরা শুরু করি অথচ যারা আরবি গ্রামার জানেন তারা মুসলমান শব্দটির মাজদার খুঁজে পাবেন না এটা কি মুস্তাক না জামেদ মুসলমান শব্দটির উৎপত্তি থেকে আসলো কোরআনে করিমের তিরিশ পারা এবং রসুল সাল্লাহ ইসলামের অসংখ্য হাদিসের কোথাও এই শব্দটির অস্তিত্ব আছে বলে আমার জানা নাই ওই ব্রিটিশ বেনিয়ারা আমাদের পরিচয়টুকু পর্যন্ত তারা বিকৃত করতে সক্ষম হয়েছে অথচ আমাদের পরিচয় আমাদের বাবা হজরত ইব্রাহিম আলাইহিসালাম স্পষ্ট করে দিয়ে গিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন আর উনি নিজের পরিচয় দিয়েছিলেন আনা আউআলুল মুসলিমিন আমি মুসলমানদের প্রথম ব্যক্তি তো মুসলিমিন বহু বচন মুসলিম এক বচন এটার মাজদার আছে আল মুসলিমু মাজদার থেকে এসেছে যার অর্থ গরদান নেহাদান বা তোয়াত আল্লাহর আনুগত্যের জন্য নিজের গরদানকে ঝুঁকিয়ে দাও কিন্তু মুসলমান শব্দটি থেকে এসেছে তার অর্থ কি তা আমাদেরই আমাদের অনেকেরই কিন্তু জানা নেই এমনিভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যেই দুর্বলতা রয়েছে জীবনের মহামূল্যবান প্রথম পাঁচটি বছর আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম সাধনা ও ওস্তাদগণের শাসানিতে শুধুমাত্র নাহু সরফ সামান্য অন্যান্য কিতাব মানতে বালাগাত শিখেই শেষ করে করেছি পরবর্তী তিনটি বছর উসুলের দুইটি কিতাব কোরআন তর্জমা তফসিরের নামে জালালাইন শরীফ পড়েই ক্ষান্ত করেছি আর জীবনের শেষ মাত্র একটি বছর হাদিসের এই বিশাল ভাণ্ডার দাওরা হাদিস নামে শেষ করে একটি স্মরণিকা বের করে তার শেষ পৃষ্ঠাগুলোতে এবার যারা মাওলানা হলেন শিরোনামে আমার আদরের সন্তানটি মাওলানা উমুক হয়ে বের হয়ে আসছে সফল কাম হলো ইংরেজরা তারা আজ অট্ট হাসি হাসে হাতে তুরি বাজায় আর উপহাস করে মুসলিম নামধারী মাওলানাদেরকে নিয়ে কারণ তারা মুসলিমদের জীবনের সবচাইতে মূল্যবান সময়টা জ্ঞান আরোহণের নামে কোন রকম গোজামিল দিয়ে পার করে দিয়েছে এখন তার জীবন সংসার রুটি রুটি রুজির তালাশ তাকে এমন ব্যস্ত করে তুলবে যে সে আর কখনোই জ্ঞানের পরিধি প্রসারিত করার দুয়ারে যেতে পারবে না এখন তার এই স্বল্প জ্ঞান আর্থিক দৈন্যতা পারিবারিক চাহিদা মেটানোর জন্য তাকে তাকে দিয়ে দিন বিক্রি করা তুচ্ছ মূল্যে কোরআন বিক্রি করা অর্থের জন্য ইমামতির নামে গোলামি করা খিদমতের নামে মাদ্রাসায় মাদ্রাসা দিয়ে জাকাত ফিতরা মান্য সৎকা ইত্যাদি হিলা করে নিজেই ভোগ করা কোরবানির পশুর চামড়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার হাত বাড়ানো মিলাদ কেয়া মৃত্যুবার্ষিকী খতম দোয়া পরে তাবিজ কবজ বিক্রি করে ফতুয়া ফরাইজ বিক্রি করে একটি পঙ্কিলময় জীবনের দিকে ঠেলে দিতে তারা সক্ষম হয়েছে পক্ষান্তরে কোরআনে কারিমের যে অগাধ জ্ঞান ভাণ্ডার চিকিৎসা বিজ্ঞানে দর্শনে বিজ্ঞান প্রযুক্তিতে ভূগোলে অর্থনীতিতে রাষ্ট্রবিজ্ঞানে সমাজবিজ্ঞানে দারুল ইসলাম কায়েমের সেই সূত্রগুলোতে জেহাদের বর্ণনাতে হিজরতের বর্ণনায় ইমারতের বর্ণনায় মালাহেমের বর্ণনায় ইত্যাদি বিষয়ে তাদেরকে অন্ধকারে রেখে ওই উপনিবেশিক শক্তি দুনিয়াতে ভোগবাদী জড়বাদী নাস্তিক্যবাদী এবং বহুতত্ত্ববাদী ধর্ম নিরপেক্ষতা মতবাদী জাতীয়তাবাদী এবং তাদের সমস্ত ইজমগুলোকে প্রতিষ্ঠা করে শয়তানের রাজত্ব কায়েম করতে তারা সফল হয়েছে আলেম নামে যারা পৃথিবীতে পরিচিত হয়েছে তারা জেহাদ হিজরত ইমারাত মালাহেম ইত্যাদি বিষয়ে অসচেতনতা থাকার কারণে অজ্ঞতা থাকার কারণে তারা এই সুযোগটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পেরেছে সিলেবাসগুলোকে এমনভাবে সাজানো হয়েছে আমাদের উস্তাদে মোহতারামগণ বছরের সবচাইতে মূল্যবান সময়টুকু কিতাব সালাত আর কিতাব তহারাত দিয়ে পার করে দেন যখন জেহাদের বর্ণনাগুলো হিজরত ইমারাত মালাহেমের ফিতানের বর্ণনাগুলো আসে তখন বছরেরও শেষ সময় চলে আসে শুধু চলো চলো আর এবারতের ধ্বনিতে মুখরিত হয়ে বছরটি শেষ হয়ে যায় এই সকল অতি মূল্যবান বাপগুলোর তর্জমা করারও সম্মানিত আসাতে যায় কেরামগণ সময় পান না পক্ষান্তরে ঘুমের জিমানির মধ্যেই বহু বাপ তালেবেলেমদের স্মৃতি থেকে অনেক দূর দিয়ে চলে যায় তারা বুঝতেই পারে না এই ধরনের বাপগুলো তাদের কিতাবের মধ্যে লেখা আছে আজকে আমাদের সম্মানিত আসাতজায় কেরামগঞ্জ যদি একটু সচেতনতা অবলম্বন করেন তাহলে হয়তো আগামী দিনে আলে মোলামাদের জন্য এই উম্মার জন্য আমাদের তালেব এলেম ভাইরা অনেক কাজে আসবে আপনারা সচক্ষে প্রত্যক্ষ করতেছেন আজকে পৃথিবীর কি অবস্থা কিভাবে মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে এত মাদ্রাসা এত খানকা এত দাওয়াত তবলিগের কাজ হওয়ার পরেও আমাদের এই দেশে ফেতনা ফাসাদ শিক্ষার নামে অশিক্ষা বেহায়াপনা অশ্লীলতা দিন দিন বেড়েই চলছে তার একমাত্র কারণ একমাত্র কারণ আমরা জেহাদকে ভুলে গেছি আমরা সত্যিকার কোরআন সুন্নাহকে ভুলে গেছি আমরা গল্প এবং পীর বুজুর্গদের কিচ্ছার মধ্যে নিজেদের জীবনকে সীমিত করেছি কোরআনকে বোঝার পিছনে একটু সময় আমরা দিচ্ছি না আজকে যদি একটু গভীরভাবে তাকিয়ে দেখেন আমাদের তালেব এলেম ভাইদের মধ্যে খুব কম সংখ্যক আলেমকে পাওয়া যাবে যারা তিরিশ পারা কোরআনে করিমের তর্জমাকে আক্স করতে পেরেছেন যারা কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেছেন অথচ নামের আগে মুফাসের কোরআন হাদিয়ে জামান মহিউসুন্না এই ধরনের নাম লাগাইতে একটুও দ্বিধা আমরা করি না একই মানুষকে ধোকা দেওয়া হয় না একই একটা ধোকার পর্যায়ে পড়ে না কেন একজন আলেম হওয়ার পরে আমরা এই ধরনের কাজগুলো করব আমরা কেন কোরআনে করিমকে দূরে ঠেলে দিয়ে অন্যান্য কিতাবগুলোকে আমরা সামনে আনব আচ্ছা বলুন তো মাদ্রাসার সিলেবাসে ফিকাহ মান্তেক বালাগাত ও আদবের যে কিতাবগুলো আছে ফিকার যে কিতাবগুলো আছে যেমন হেদায়া নুরুল আনোয়ার কুদবি শরহে তাজিব সুল্লাম তালখিসুল মিফতা ইত্যাদি কিতাবগুলোর এবারত মফহুম কঠিন না কোরআনে কোরআন ও হাদিসের ইবারতের মফহুম কঠিন যদি বলা হয় কোরআন ও হাদিস বুঝতে সহায়ক হওয়ার হওয়ার জন্য এই কিতাবগুলো পড়ানো হয় এটা আমাদেরকে আমাদের উস্তাদরা বলতো যে এই কিতাবগুলো কোরআন হাদিস বোঝার জন্য তোমাদেরকে পড়ানো হয় অথচ বাস্তবে কি তাই আমার জীবনে কোরআন হাদিস বুঝতে গিয়ে এই কিতাবগুলো খুব কম জায়গায় আমার প্রয়োজন হয়েছে অথচ কোরআন হাদিসের উপর যদি ব্যাপক চর্চা ও গবেষণা করা হতো তাহলে আমার মনে হয় আমাদের জীবনটা আরও উন্নত আরো সুন্দর আমরা করতে পারতাম কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন ফাহালমি মুদাকির আমি কোরআনকে অতি সহজ করে নাজিল করেছি তোমাদের কেউ কি আছে এই কোরআনকে নিয়ে একটু চিন্তা করবে গবেষণা করবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের গাইডলাইন হিসেবে কোরআনে করিম নাজিল করেছেন সেই মহান আল্লাহ সুবাহান হুয়াতালা কোরআনে করিমের ব্যাপারে অতি সহজ বলেছেন অথচ এই সহজ কিতাবটাকে বোঝার জন্য এত কঠিন কঠিন কিতাবগুলোকে আমরা পার করেছি যেই কিতাবগুলো পড়তে গিয়ে আমাদের বহু রাত্রের ঘুমকে হারাম করতে হয়েছে কিন্তু এই কিতাবগুলো আমার জীবনে কি কাজে আসলো আমি নিজেই কিন্তু খুঁজে পাচ্ছি না এর জন্য আমি আমার আসাতাজা একরামদেরকে দায়ী করছি না তবে এতটুক অনুরোধ করি আপনারা বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করেন এবং কোরআনে করিম থেকে যেন একজন তালেবে এলেম মাসলা মাসাইল তখরিজ করতে পারে ইস্তেমবাদ করতে পারে এই মালাকা এই ইস্তেদাদ একটা ছাত্রের মধ্যে তৈরি করতে গিয়ে যেই সকল কিতাবগুলো পড়া দরকার এগুলার প্রতি একটু গুরুত্ব দেওয়া আমার মনে হয় খুবই প্রয়োজন অন্যথায় যদি আমরা এই শত বৎসরের পুরনো ওই সিলেবাস পূজা করে মাওলানা খেতাব নিয়ে পাগড়ি পরিয়ে ছাত্রদেরকে মাওলানা বানিয়ে সমাজে পাঠাই তাহলে তাদের জীবনও এই গোলামের জিন্দিগি ছাড়া আর কোনো উপহার থাকবে না এজন্য সময়ের দাবি আগামী দিনের জন্য সময়ের এটা কঠিন দাবি আমাদের তালেব এলেম ভাইদেরকে বিশ্ব সম্পর্কে বিশ্বায়ন সম্পর্কে তাগুত সম্পর্কে জেহাদ সম্পর্কে হিজরত সম্পর্কে মালাহেম ফিতান সম্পর্কে অগাধ জ্ঞান ও ভাণ্ডার নিয়ে সমাজের মানুষের সামনে আসতে হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আমি এই আহ্বান রেখে আমার সকল সেরেতাজ আসাতে যাই কেরাম এবং তালেবে এলেম ভাইদেরকে অনুরোধ করব আমি আপনাদের সামনে শির্ক সম্পর্কে আজকে একটু কথা বলবো শির্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যা আমাদের জানা একান্ত দরকার শির্ক সম্পর্কে আমাদের সতর্কতা অবলম্বন না করলে আমাদের ইমানকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে শির্ক ও মুশ্রিক সম্পর্কে কোরআনে করিমের একশো আটষট্টিটি আয়াতে আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করেছেন আমি আপনাদের মোতালার জন্য একা একই পড়ার জন্য একটু স্মরণ করাইতে চাই এই আয়াতগুলো কোথায় কোথায় আছে সুরা আনামের বাইশ অষ্টআশি একশো সাত একশো আটচল্লিশ নম্বর আয়াতে আছে সুরা ইউনুসের আঠাইশ নম্বর আয়াতে আছে সুরা নাহালের পঁয়ত্রিশ এবং বিরাশি নম্বর আয়াতে আছে সুরা রাদের ছত্রিশ নম্বর আয়াতে আছে সুরা কাহাফের আটত্রিশ ও বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে সুরা গাফের বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে সুরা জিনের বিশ নম্বর আয়াতে আছে সুরা আন কাবুতের আট নম্বর আয়াতে আছে সুরা লোকমানের তেরো ও পনেরো নম্বর আয়াতে আছে সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে আছে সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আছে সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে আছে সুরা আনামের উনিশ একচল্লিশ চৌষট্টি আটাত্তর ও আশি নম্বর আয়াতে আছে সুরা হুদের চুয়ান্ন নম্বর আয়াতে আছে সুরা গাফের তিহাত্তর নম্বর আয়াতে আছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে আছে সুরা ইউসুফের আটত্রিশ নম্বর আয়াতে আছে সুরা জিনের দুই নম্বর আয়াতে আছে সুরা নিসার আটচল্লিশ ও একশো ষোলো নম্বর আয়াতে আছে সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আছে সুরা কাহাফের ছাব্বিশ ও একশো দশ নম্বর আয়াতে আছে সুরা হজের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ শির ও শির্কের ভয়াবহ পরিণতি এবং মুশ্রিকদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন মেরে মোহতারাম ভাই ও আমার সম্মানিত মা বোনদেরকে আমি সবিনয় অনুরোধ করছি আপনারা শির্ক সম্পর্কে সতর্ক হন শির্ক শব্দের আবিধানিক অর্থ হল আল্লাহ তালার সঙ্গে অংশীদার বানানো আল্লাহ তালার উলুহিয়া এবং রুবুবিয়ার মধ্যে কাউকে অংশীদার স্থাপন করাকে শির বলে শির বাহ্যিকভাবে দুই প্রকার হইতে পারে একটা হলো বড় আর আরটা হলো ছোট শির সে সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব একটু পরে তবে শির্ক সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন এটা আমাদের একটু জানা দরকার সুরানিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফরমান নিশ্চয় আল্লাহ তালা শিরকের গুণা কখনোই ক্ষমা করবেন না এত ব্যতীত অন্য অন্য গুণা যদি আল্লাহ চান ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালা কখনোই শিরকের গুণা ক্ষমা করবেন না আল্লাহ তালা শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ ফরমান ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররাম আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে আল্লাহ সুবাহ শিরকের গুণা কখনোই ক্ষমা করবেন না সিরিককারীকে মুশরিক বলে দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তারা মুশরিক হয়ে যায় আল্লাহ তালা ফরমান নবীরা যদি শিরিক করত আমি তাদেরকেও ক্ষমা করতাম না সুরা আনামের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ তালা সমস্ত নবীদের কথা উল্লেখ করে ফরমান ওয়ালাও আশরাকু যদি এই নবীরাও শিরেক করত লাহাবিতানহুম্মা কানু ইয়ামালুন তাহলে অবশ্যই আমি তারা যত নেক আমল করেছে সমস্ত আমলগুলোকে জ্বালায় দিতাম আল্লাহ তালা আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে সম্বোধন করে সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালাতাকুনান্না মিনাল যদি আপনিও শিরিক করতেন তাহলে আমি আপনার আমলগুলোকেও নষ্ট করে দিতাম জ্বালিয়ে দিতাম এবং আপনাকে আর ধ্বংসীনদের মধ্যে আপনি নিপতিত হইতেন আল্লাহ রব্বুল আলমিন সিরিককারীকে কখনোই আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালা শিরিক যারা করবে তাদের চিরস্থায়ী ঠিকানা যে জাহান্নাম এই কথা আল্লাহ তালা সুরা বাইয়েনার ছয় নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ ফরমান যারা আল্লাহর সঙ্গে কুফরি করে আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে তারা জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে তারা কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না জাহান্নাম মুশ্রিকদের জন্য অবধারিত নাম থেকে কখনোই মুশ্রেকরা পরিত্রাণ পাবে না নাম হইল তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম একটা মানুষ কখন সে জাহান্নামের জাহান্নামের ব্যাপারে নিশ্চিত হবে যখন সে তার আমলের মধ্যে শিরিক করবে সিরিকে একমাত্র গুণা যেটা জাহান্নামকে নিশ্চিত করে দেয় আর জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করে দেয় আল্লাহ তালা বলছেন এজন্য আমি আমার সম্মানিত মুসলিম ভাইদের এবং সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলছি শির্ক সম্পর্কে যে আয়াতগুলোর উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করেছি প্রত্যেকটা আয়াত তাফসিরে ইবনে কাসির খুলে আপনারা নিজেরা একটু পড়েন একটু বুঝার চেষ্টা করেন ইহকাল তখনই সফল হবে যখন আমরা জাহান্নাম থেকে নাজাত পাব আর এই পার্থিব জীবন সম্পূর্ণ বিফল হবে পার্থিব জীবন আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে যদি আমি জাহান্নামি হয়ে যাই এজন্য আমার প্রাণ প্রিয় তৌহিদ অন্বেষণকারী সম্মানিত ভাই ও বোনদেরকে অনুরোধ করছি আপনারা শির্ক সম্পর্কে একটু সতর্ক হন শির্ক আল্লাহর সঙ্গে তিনভাবে হয় একটা হল আল্লাহর উলুহিয়ার মধ্যে শির্ক হয় আরেকটা হল আল্লাহ তালার রুবুবিয়াতে শির্ক হয় আরেকটা হল আল্লাহ সুবাহান আসমা ও সিফাত আল্লাহর কতগুলো প্রশংসিত নাম আছে এই নামগুলোর মধ্যে শির্ক হয় আসুন এই তিন ধরনের শিরিক কিভাবে হয় কিভাবে মানুষ এই তিন ধরনের শিরকে লিপ্ত হয় সেই সম্পর্কে আলোচনা করি প্রথমত আমি আল্লাহ তালার রুবুবিয়াতে কিভাবে শির্ক হয় সেই দিকে একটু আলোচনা করব রুবুবিয়া কাকে বলে রুবুবিয়া এই শব্দটা রব শব্দ থেকে এসেছে একটু চিন্তা করি আমরা আল্লাহ তালা যখন আমাদেরকে হজরতে আদম আলাইহিসাল্লাম এর পিঠ থেকে বের করলেন আদম আলাইহিসালামের ডাইন দিকে এবং বাম দিকে যখন রুহগুলো বসল বসার পরে আল্লাহ তালা বলেছিলেন আলাস্ত বি রব্বিকুম আমি কি তোমাদের রব তখন সবাই সমস্বরে বলেছিল বালা আল্লাহ তুমি আমাদের রব তারপরে যখন আমরা দুনিয়াতে আসলাম আসার পরে আমরা যখন ইমান আনলাম তখন আল্লাহ তালা আমাদের উপরে সালাত ফরজ করলেন ওই সালাতের ফরজ হল সতেরো রাকাত সুন্নাসহ সহ হল বত্রিশ রাকাত আমরা আমাদের মুখের বত্রিশটা দাঁত দিয়ে দিনে বত্রিশ বার এই কথা বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ আমাদের রব সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ যে আমাদের রব এটা প্রতিদিন কমপক্ষে বত্রিশ বার আমরা মুখে স্বীকার করতেছি তারপরে দেখেন যখন আমাদের দুনিয়ার জীবনটা শেষ হবে কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে সর্বপ্রথম আমাদেরকে ফেরেস্তারা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা কে তোমার রব এই রব আমরা বালা বলেছি রুহের জগতে প্রশংসা করেছি দুনিয়ার জীবনে প্রশ্নের উত্তর দিতে হবে কবরের ঘাটিতে যদি তিনও জায়গায় আমি রবের পরিচয় সঠিক দিতে পারি তাহলেই আমি আমার রবের হুকুমকে মানতে পারলাম মেরে মহতারাম বায়ু এজন্য রব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি রব এই শব্দটা তার বিয়াতুন থেকে নেওয়া হয়েছে তার বিয়া কাকে বলে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি একটা জিনিসকে ধীরে ধীরে পূর্ণতা দান করেন তিনি হলেন রব আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তারপরে ধীরে ধীরে আমাদেরকে পূর্ণতা দিয়েছেন আবার ওই পূর্ণতা থেকে আস্তে আস্তে আমাদেরকে দুর্বল করে আবার সেই শিশুর মতো বানিয়ে কবরে নিয়ে যাচ্ছেন এই যে ক্ষমতা এই যে শক্তি আল্লাহর আছে এই কারণে আল্লাহ রব পৃথিবীতে আমরা যা কিছু দেখি কোনো কিছুর অস্তিত্ব ছিল না প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা অস্তিত্ব দিয়েছেন এগুলার পূর্ণতা আল্লাহ দিয়েছেন এই কারণে আল্লাহ তালা রব রবের আরেক অর্থ হইল পালনেওয়ালা যিনি লালন পালন করেন তা আল্লাহ তালা পৃথিবীতে কোটি কোটি মাখলুককে রিজিক দিতেছেন শুধুমাত্র মানুষ তার রিজিকের জন্য পরিশ্রম করে চাকরি করে ব্যবসা করে কিন্তু এত ব্যতীত আর কোনো মাখলুক তার রিজিকের জন্য সে কোনো রকম ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে না সে সকালবেলা বেরিয়ে যায় তার পেটটা যখন ভরে যায় শান্ত মতো ঘুমিয়ে যায় সমস্ত মখলুককে আল্লাহ তালা রিজিক দিচ্ছেন পৃথিবীতে কোটি কোটি গাছপালা এই গাছগুলোকে তাদের বাড়ার শক্তি সৃজনে ফল দেওয়ার শক্তি এগুলা আল্লাহ তালা দিচ্ছেন এই জন্য মহান রব্বুল আলমিন তিনি রব রবের আরেক অর্থ হইল আইনদাতা বিধানদাতা এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি যিনি যে জিনিসটা বানান তিনি ওই জিনিসটা পরিচালনা করার ম্যানুয়াল তৈরি করেন আমাদের সামনে যে কোম্পানিগুলো মোবাইল বানায় তারা ওই মোবাইলটা পরিচালনা করার জন্য মোবাইলটাকে চালানোর জন্য একটা সফটওয়্যার বানায় সেখানে কিছু ফাংশন দেওয়া থাকে ওই ফাংশনের কিছু নাম নির্ধারিত থাকে ওই নাম অনুপাতে মানুষ ওই মোবাইলটাকে চালায় তো যিনি এই মোবাইল আবিষ্কার করেছেন মোবাইলটা তৈরি করেছেন তিনি কিন্তু এটার মূলনীতি বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পুরা কায়নাতের মধ্যে আমরা যত মখলুক দেখি সমস্ত মখলুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য আল্লাহ আলাদা আলাদা বিধান আইন আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন যেমন সমুদ্রের প্রাণীগুলোকে আল্লাহ তালা বলেছেন তোমরা সমুদ্রেই থাকো তারা সমুদ্রের মধ্যেই থাকে আবার পশুগুলোকে আল্লাহ তালা বলেছেন তোমরা জঙ্গলে থাকো তারা জঙ্গলেই থাকে প্রত্যেকটা প্রাণী তারা সীমা লঙ্ঘন করে না তারা যেখানে থাকার সেখানেই তারা থাকে এদের ব্যাপারে কোনো কিতাব নাজিল হয় নাই বরং এদের সৃষ্টিগতভাবে এদের নেচারের মধ্যে আল্লাহ আল্লাহতালা আল্লাহর বিধানটাকে সেট করে দিয়েছেন যার কারণে ওই সেট অনুপাতে নেচার ভিত্তিক তারা জঙ্গলের পশুরা জঙ্গলে থাকে গর্তের সাপ বিচ্ছগুলো গর্তেই থাকে সমুদ্রের প্রাণীগুলো সমুদ্রেই থাকে পুকুরের খালের বিলের মাছগুলো সেখানেই তারা থাকে কেউই কিন্তু জনপদে আক্রমণ করে না জনপদে তারা বসবাস করে না তাদের তাদের জীবন চলার যেই সফটওয়্যার আল্লাহ তালা এটা তাদের নেচারের মধ্যে দিয়ে দিয়েছেন এটার জন্য আলাদা কোনো কিতাব এদের জন্য কোনো নবী আল্লাহ পাঠান নাই একমাত্র জিন আর মানুষ এদেরকে আল্লাহ তালা আকল দিয়ে সৃষ্টি করেছেন আর ওই পশুগুলোকে আল্লাহ আকল দেন নাই এই একটা জায়গায় শুধু আল্লাহ তালা পার্থক্য করেছেন পৃথিবীতে অনেক শক্তিশালী প্রাণী আছে কিন্তু সেও মানুষকে ভয় পায় সেও মানুষের প্রভুত্ব মেনে নেয় একমাত্র কারণ তার মাথায় আকল নাই হাতি যত বড়ই হোক তার মাথায় কোনো বুদ্ধি নাই আর ওই হাতির পিঠে ছোট্ট একটা বালক বসে আছে সে হাতিটাকে যেই দিকে ইশারা করে সে সেদিকে যাচ্ছে তার কারণ হলো মানুষের মধ্যে আল্লাহ আকল দিয়েছে মানুষকে আল্লাহ তালা এই আকলটা বেশি দেওয়ার কারণে আল্লাহ তালা মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ঘোষণা করছে আর তাদের চলার জন্য যেই কনস্টিটিউশন দরকার যেই বিধান দরকার এই বিধানটা আল্লাহ তালা যুগে যুগে নবীদের দ্বারা দুনিয়াতে পাঠাইছেন নবীদের দ্বারা দুনিয়াতে এটাকে প্রতিষ্ঠা করেছেন হজরতে জিব্রাইল আমিন সালামের মাধ্যমে আল্লাহ তালা এটা দুনিয়াতে পাঠাইছেন মেরে মোহতারাম বায়ু মানুষ যখন আল্লাহর দেওয়া এই বিধানকে না মানবে আল্লাহ তালা বলেছেন উলা ইকা কাল আনাম মানুষ তখন মানুষ থাকবে না তারা ওই জঙ্গলের পশু হয়ে যাবে বাল্লহুম আদল আল্লাহ ফরমান ওই পশুর চাইতেও নিকৃষ্ট মানুষ হয়ে যাবে এটা বাস্তব আপনারা দেখেন আজকে ইউরোপ আমেরিকার মতো যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্য জাতি দাবি করে অথচ তারাই হলো পৃথিবীর সবচাইতে অসভ্য জাতি কারণ হইল তাদের দেশে পার্লামেন্টে সমকামিতাকে বৈধ করা হয়েছে সমকামিতা একই লিঙ্গ পরস্পরে যৌনাচারে লিপ্ত হওয়া এটা আপনি কোনো পশুর মধ্যেও দেখবেন না কোনো কোনো মানে পুরুষ কুকুর আরেক পুরুষ কুকুরের উপরে উঠতে কেউ দেখছেন জীবনে কোন পশুর মধ্যে এই বিকৃত রুচি বা বিকৃত আচরণ কোন মানুষ আজ পর্যন্ত দেখে নাই অথচ মানুষ কত নিচে চলে গেছে যে এরা সংবিধানে এটাকে স্থান দিয়েছে তাদের সর্বোচ্চ আদালতে এটার বৈধতা দিয়েছে তাদের সংসদে এটা পাশ করেছে তারপরে তারা এই বিকৃত রুচিতে তারা সফল কাম হয়েছে আর দাবি করতেছে আমরা সভ্য জাতি আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই বলেন তারা কি সভ্য জাতি নাকি অসভ্য জাতি কারণ কি কারণ হইল তারা আল্লাহর কিতাবকে মানে না আল্লাহ সুবাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন কখন তারা সর্বশ্রেষ্ঠ হবে যখন তারা আল্লাহর দেওয়া বিধানকে তাদের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহর দেওয়া বিধানকে যদি তারা ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাদেরকে কখনোই শ্রেষ্ঠ মানুষ বলে নাই তাদেরকে আল্লাহ বলেছেন তারা পশুর চাইতেও নিকৃষ্ট তো পশুর চাইতে একটা মানুষ নিকৃষ্ট কখন হয় যখন তারা আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে তো আল্লাহ যেহেতু মানুষ জাতিকে আল্লাহ তালার শ্রেষ্ঠ বন্দা হওয়ার জন্য আল্লাহ তালা বিধান নাজিল করেছেন সুতরাং এই বিধানকে মানতে হবে এই বিধান যিনি দেন তিনি হইলেন রব আল্লাহ তালা বিধানদাতা এই জন্য আল্লাহ তালা রব আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে কেউ যদি নিজেরা কোনো বিধান বানায় অথবা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বানানো কোনো বিধানকে যদি মানুষ মানে অথবা সমর্থন করে অথবা ওই বিধানকে সে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আল্লাহ তালা বলেছেন তারা সকলেই আমি আল্লাহর স্থানে নিজেকে রব বানিয়ে নিয়েছে যেরকম এই কাজটা পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন লানতুল্লাহ আলাই করেছে ফেরাউন সে নিজেকে রব দাবি করেছে সে বলেছে আনা রব্য কুমুল আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু সর্বশ্রেষ্ঠ রব এখন আপনারা প্রশ্ন করতে পারেন ফেরাউন যে নিজেকে প্রভু দাবি করলো রব দাবি করলো তাহলে কি ফেরাউন মানুষ বানাইতে পারতো সে কি আসমান বানাইছে সে কি কোনো মখলুক বানাইছে না ফেরাউন নিজেকে রব দাবি করেছে আইন দাতা হিসাবে রবের যে আরো অর্থ হয় ওই অর্থগুলোর দিকে তাকিয়ে সে নিজেকে রব দাবি করেনি বরং সে নিজেকে রব দাবি করেছে আইন বানানোর দিকে লক্ষ্য করে সুতরাং যারা নিজেরা আল্লাহর আইনের মোকাবেলায় নিজেরা আইন বানায় তারা ওই ফেরাউনের চেয়ারে বসে যায় ফেরাউন যেরকম নিজেকে রব ঘোষণা করেছে তারাও কিন্তু নিজেকে রব বানিয়ে নিয়েছে আজকে সারা পৃথিবীতে সমস্ত শাসকগণ বিভিন্ন নামে কোথাও রাজতন্ত্র কোথাও সমাজতন্ত্র কোথাও গণতন্ত্র সমস্ত ইজমগুলোর একটাই মাত্র লক্ষ্য তা হল যে আল্লাহর দেওয়া বিধান চলবে না আমরা যেই আইন যেই বিধান বানাবো এটাই দুনিয়াতে চলবে এটাই মানুষকে মানতে হবে এজন্য এক বাক্যে এটা পরিষ্কার করে বলে দেওয়া যায় দুনিয়ার সব শাসকরা নিজেরা নিজেদেরকে রবের আসনে বসিয়েছে তারা ফেরাউনের মতো নিজেকে রব বানিয়ে নিছে অতএব এই শাসকদের সমর্থন করা ফেরাউনকে যারা সমর্থন করেছে তাদের মতোই তাদের দশা হবে এই শাসকদের নির্বাচিত করা এই শাসকদের জন্য সময় অর্থ মেধা ব্যয় করা ফেরাউনের যারা অনুসারী ছিল তার যারা বুদ্ধিজীবী ছিল তার যারা প্রচার প্রচারক ছিল তাদের যেই পরিণতি তাদের ঠিক একই পরিণতি হবে সুতরাং এ কথা স্পষ্টভাবে বোঝা গেল আজকে যারা গণতান্ত্রিক সিস্টেমে দুনিয়াতে রাজত্ব কায়েম করতে চায় তারা মূলত আমাকে আপনাকে অন্ধকারে রেখে ওই ফেরাউনের জায়গাটাই দখল করতে যায় সাবধান হয়ে যান যারা এই ধরনের কাজে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই শিরিক করবেন এতে কোনো সন্দেহ নাই আপনি যদি বলেন যে আমি এই দেশের একজন মন্ত্রী আপনি সংসদে গিয়ে আইন বানান আবার মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে বলেন আমি একজন মুসলিম কত বড় ধোকাবাজ কত বড় মিথ্যাবাদী আপনি হইতে পারেন একবার কি চিন্তা করে দেখছেন আপনি কি কাজটা করতেছেন এই বিয়েতে শিরিক তখনই হবে যখন মানুষ আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধান সে মানবে এই সম্পর্কে কোরআনে কারিমে কি বলছে একটু খেয়াল করে দেখেন সুরা ইউসুফের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান আল্লাহ তালা ফরমান এক আল্লাহর অনুগত্য করা উত্তম নাকি অনেক প্রভুর আনুগত্য করা উত্তম বলেন সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছে আল্লাহকে বাদ দিয়ে তারা কত কতককে প্রভু বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে সুরা আল ইমরানের আশি নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ওয়ালা মুরুকুম আন তাত্তাখিজুল মালাইকাতা والنبيين أربابا তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয় নাই যে তোমরা ফেরেস্তাদেরকে অথবা নবীদেরকে রব বানিয়ে নিবা সুরা তবার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله আল্লাহ তাআলা ফরমান ইত্তাখাজু তারা নিজেদের জন্য বানিয়ে নিয়েছে আহবারহুম তাদের আলেম উলামাদেরকে আহবার হিবরুন থেকে এসেছে যার অর্থ জ্ঞানী পণ্ডিত আলেম ওলামা অরুহবান রহবানিয়া থেকে এসেছে যার অর্থ হল সংসার ত্যাগী বৈরাগী পীর মুর্শিদ আল্লাহ তালা ফরমান তারা তাদের আলেম ওলামাদেরকে পীর বুজুর্গদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে ব্যতীত তো আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মানুষগুলো তাদের আলেম ওলামাদেরকে রব বানিয়ে নিয়েছে হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহু এবং হজরত হুজাইফতুল ইয়ামান রাদি আল্লাহ আনহু এই আয়াতগুলোর ব্যাখ্যা সম্পর্কে বলেন হালাল ও হারামের ব্যাপারে আলেম ও ইমামগণের অন্ধ অনুসরণ করা এটাই তাদেরকে রব বানিয়ে নেওয়া আল্লামা সুদ্দি রহমতুল্লাহ আলাই বলেন বুজুর্গদের কথা এমনভাবে অনুসরণ করা যে আল্লাহর কিতাবের প্রতি ভ্রুক্ষেপ না করা এটাই ওই বুজুর্গদেরকে রব বানিয়ে নেওয়া ইবনে কাসির সুরা তোবার একত্রিশ নম্বর আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে আপনারা একটু গভীরভাবে এই আয়াতগুলো একটু মোতালা করবেন মোতালা করার পরে নিজেরাই বুঝবেন কিভাবে মানুষ মানুষের রব হয়ে যায় কিভাবে মানুষ রুবু বিয়েতে শিরিক করে কিভাবে মানুষ মুশ্রেক হয়ে যায় আর যে ব্যক্তি মুশ্রেক হবে সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান হজরতে লোকমান আলাইহিসালাম তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বৎস তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না কেননা শিরিক হইল সবচাইতে গুরুতর অপরাধ সবচাইতে বড় অন্যায় হইল শির্ক অতএব তুমি কখনোই শির্ক করবা না এই নসিহা একজন নবী তার সন্তানকে করেছে আমরা এই আয়াতের দ্বারা আয়াতগুলোর দ্বারা রুবুবিয়াতে শির্ক কিভাবে হয় এটা আমাদের মোটামুটি জানা হইল আরও জানার জন্য আমি সম্মানিত তৌহিদি মুসলিম ভাই ও বোনদেরকে সবিনয় অনুরোধ করতেছি আপনারা এই সম্পর্কে আরও পড়াশোনা করবেন ইনশাল্লাহ এরপরে উলুহিয়াতে শির কিভাবে হয় এই বিষয়টাও আমি একটু আলোচনায় আসা আসবো আপনাদের সামনে যে উলুহিয়াতে শির্ক মানুষ কিভাবে করে কোরআনে কারিমে বহু জায়গায় মানুষ উলুহিয়াতে যে শির করে এই সম্পর্কে আল্লাহ তালা সতর্ক করেছেন আমাদেরকে যে তোমরা মুর্শেকদের সাথে একাত্মতা ঘোষণা করো না নিজেদের এবাদত বন্দিগিগুলোতে নিজেদের এবাদত বন্দিগিগুলোতে আমরা যে শিরিক করি এটা বাস্তব নমুনা কোরআনে কারিমের আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়ালা তুশরিক বিহি শাইআ সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ ফরমান ওয়াবুদুল্লাহ ওয়ালা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ সূরা নাহালের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به شيئا সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমান ومن يشرك بالله فقد افترى إثما عظيما এই যে আয়াতগুলোতে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না এবং ইবাদতের মধ্যে তোমরা শির করো না এই আয়াতগুলোতে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে ইবাদতের মধ্যে শিরিক হয় ইবাদতের মধ্যে শিরিক হয় মানে এখানে এই শিরিকটার নাম হইল আর শির ফিল উলুহিয়া ইলাহ আমরা যেরকম লা ইলাহ কোন মাবুদ আমাদের নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আমাদের মাবুদ আল্লাহ আমাদের প্রভু তো মানুষ যত ইবাদত করে মানে মানুষ দুনিয়ার থেকে আখেরাতের উদ্দেশ্যে যা কিছু করে এগুলো মানুষের পক্ষ থেকে আল্লাহর দিকে যায় এগুলো তার আমল নামার মধ্যে জমা হয় মৃত্যুর পরে আল্লাহ তালা তার আমল নামা তার হাতে তুলে দিবেন এটা আল্লাহ কোরআনে বলছেন ওই আমলগুলো যদি আল্লাহ ব্যতীত কোনো গাইরুল্লাহর নামে হয় তাহলে এটা উলুহিয়াতে শির্ক হবে আল্লাহ তালা সুরাই ইয়াসিনের মধ্যে বলছেন ومن الناس من يتخذ من دون الله آلهة إن يردني الرحمن بذر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون আল্লাহ তালা ফরমান যে তারা আল্লাহকে ব্যতীত অন্যদেরকে নিজেদের ইলাহ বানায় নিছে অন্যদেরকে তারা তাদের ইবাদত পৌঁছানোর স্থান বানিয়ে নিছে আমি আপনার ইবাদত কি এই ইবাদত সম্পর্কে আমি আরেকটু আসি সেটা হলো মুসলিমদের ইসলাম কবুল করার পরে প্রথম কাজটাই হলো তাজকিয়া তাকে করতে হবে তাজকিয়া কি তাজকিয়ার পাঁচটা স্তম্ভ আছে একটা হলো সালাদ রোজা হজ জাকাত এবং আরো যা আছে তাস্কিয়ার মধ্যে তা হল তার কসম মান্নত সাদাকা কোরবানি এবং তার তসবি তাহলিল তার জিকির আজগার তার তাহাজ্জুতের সালাহ এগুলা হইল তাস্কিয়া এর মধ্যে তাস্কিয়াটা হলো একটা পার্ট মাত্র অথচ আজকে আমাদের পুরা জীবন ব্যবস্থায় কিন্তু তাস্কিয়াতে এই তাস্কিয়ার পরে আমাদের কাজ হবে দাওয়া দাওয়াও কিন্তু ইমানের একটা বিরাট অংশ আমাদের এটা আকিদা এই দাওয়ার পরে হবে আল জামা মুসলিমদের একটা জামাত কায়েম করতে হবে এটাও আমাদের আকিদা এরপরে আমাদের মানহাজ তা হল আমাদের এই আল জামার পরে আমাদের এক নম্বরে কাজ করতে হবে মাওয়ালা মানে মুমিনদেরকে নিজের জানের নিজের জীবনটা আমি যেরকম ভালোবাসি আমার মুমিন ভাইকে এরকম ভালোবাসতে হবে এটা হলো মাওয়ালা আরেকটা হলো বারা এই আলওয়ালা ওয়াল বারা মানে ইসলামকে যারা গ্রহণ করে নাই তাদের সঙ্গে আমাদের শত্রুতা রাখতে হবে আর যারা ইসলামকে গ্রহণ করেছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কায়েম করতে হবে এ সম্পর্কে আমি একটা লেকচারে ইনশাল্লাহ আপনাদেরকে দেব সম্পূর্ণ কোরআনের আয়াতের মাধ্যমে ইনশাল্লাহ এই আলওয়ালা ওয়ালবারা এটা আমাদের মানহাজের এক নম্বর স্তর তারপরে দ্বিতীয় স্তর হল আমাদের হিজরত করতে হবে তারপরের স্তর হল আমাদের জেহাদ ফি সাবির ইল্লা করতে হবে তারপরের স্তর হল যদি আমরা আল্লাহর রাস্তায় জেহাদ করি আল্লাহ তালা আমাদেরকে খিলাফা দান করবেন যেই খেলাফার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা তারপরে হইল আমাদের জান্না আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন মেরে মোহতারাম ভাইও এই আকিদা আর মানহাস আমাদের পরিষ্কার থাকতে হবে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম এটাকেই বলে আমাকে তাস্কিয়া করতে হবে দাওয়াত দিতে হবে জামাত কায়েম করতে হবে আলওয়ালা ওয়াল বারা করতে হবে তারপরে আমাকে হিজরত করতে হবে জেহাদ করতে হবে খিলাফা কায়েম করতে হবে তারপরে দুনিয়ার আমল শেষ আল্লাহ তালা পরকালে আমাকে জান্নাত দান করবে সোহান আল্লাহ এটা হলো সিরাতুল মুস্তাকিব মুসলিম শরীফে আছে রসুল সাল্লাহ ইসলাম দুইটা কাঠি নিয়ে এরকম জমিনের মধ্যে দাগ দিছেন দাগ দিয়া বললেন এই দুই দাগের মাঝখানটা হলো সিরাতুল মুস্তাকিম পাশে ছোট ছোট কতগুলো দাগ দিছেন দুই পাশে দিয়ে বলছেন এগুলা হলো তাগুত এগুলা মানুষকে ইসলাম থেকে বের করে দিবে আর ওই সিরাতুল মুস্তাকিমের ভিতরে কি কাজ প্রথম কাজ হলো ইমান আনো দ্বিতীয় কাজ হলো আত্মসমর্পণ করো দ্যাট ইজ তুমি ইসলাম কবুল করো মানে আল্লাহর কাছে তোমার গর্দানকে তুমি নত করে দাও আল্লাহর হুকুমের সামনে তৃতীয় কাজ তুমি তাস্কিয়া করো চতুর্থ কাজ তুমি দাওয়াত দাও পঞ্চম কাজ তুমি জামাত কায়েম করো ষষ্ঠ কাজ তুমি মাওয়ালা করো সপ্তম কাজ তুমি হিজরত করো অষ্টম কাজ তুমি জেহাদ করো নবম কাজ তুমি খিলাফা কায়েম করো দশ নম্বর কাজ হলো আমার আমি তোমাকে জান্নাত দান করবো সোহান আল্লাহ মেরে মোহতারাম ভাইও তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই জান্নাত কামাই করার তৌফিক দান করে আমি শিরিক ফিল উলুহিয়া সম্পর্কে আমার এই দ্বিতীয় এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তালা এই যাবৎ আমরা যা শুনেছি যা যা বলার আল্লাহ তালা তৌফিক দান করেছে এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সুবাহ আল্লাহ হামদিকা আসাদ আল্লাহ ইলাহিল্লান তাস্তাক ফিরগাতুবিল